ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে শাসক হলেন দায়িত্ববান তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে পুরুষ তার পরিবারের দায়িত্ববান এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে স্ত্রী তার স্বামীর ঘরের সম্পদের দায়িত্ববান এবং তার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে গোলাম তার মালিকের ধন সম্পদের দায়িত্ববান তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে রাবি বলেন আমার মনে হয় তিনি এও বলেছেন যে পুত্র তার পিতার সম্পদের দায়িত্ববান